من يهده فلا مضل ومن فلا هادي ان لا الا الله وحده لا شريك له سيدنا مولانا محمدا عبده ورسوله وعلى آله وأصحابه ومن فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي وقال تعالى رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم وعليك جنتك أو نارك أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাবুল আলমী আমাদেরকে কোরআন দিয়েছেন বিধান দিয়েছেন এটা দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান দান করে মৃত্যুর পরে কবরের জিন্দগি সেখান থেকে মুসলমানের ভবিষ্যৎ শুরু হয় ওইটা সমস্যার সমাধান এরপরে কবর থেকে হাসপাতাল যেতে হবে আমাদের জীবনের বিচার ওই সময় যে অবস্থা হবে কোরআন সমস্যার সমাধান এবং তাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাত জাহান্নাম থেকে নিষ্কৃতি এটা নিশ্চিত এমন একটা গ্রন্থ কিতাব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান আমাদের কল্যাণ করে দান তবে কথা বলেছেন তোমাদের কাজ যদি ভালো না লাগে তার জন্য আমি আমার কোরআন শিক্ষা পর্যন্ত থাকবে এই পড়ার গতি ধরে যার জান্নাত আসতে মনে চায় জান্নাত আসবে আর যার ভালো লাগে না সেই রসি ধরবে না কিন্তু যার নামে নির্দিষ্ট কোরআন একটা কোরআনকে রশি বলা হয়েছে এমন রশি লাম্পে পাওনা রাহা আয়াত কুর্তির মধ্যে আয়াত পরের আয়াত এই রশির মধ্যে ফিরে যাওয়া কোনো সম্ভাবনা নেই এই রশি আপনি ধরবেন আর রশি ফিরে পড়ে যাবেন এর কোনো সম্ভাবনা নেই যে ধরবেন রশি ফিরবে না যদি না ছাড়ে এই রশ্মি অবশ্যই তাকে জানাতে করতে এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে দিতেন তোমার ভালো না লাগে এটা ফিরে যাবে না ফিরে আসবে না দুনিয়া থাকবে কারণ ভালো লাগবে না লাগুক আল্লাহ বিধা থাকবে কারো পক্ষে সুপারিশ করবে কারো বিরুদ্ধে সুপারিশ করবে আমি কোরআন আমার কথা পর্যন্ত বুঝাইছি এই লোক মানছিল আল্লাহ আজকে ব্যবসা দিয়ে দাও আর এই লোকগুলো মান নাই অস্বীকার করছি এদেরকে তদুকে দিয়ে দাও কোরআন একটা কথা বলতেছিলাম মুসলমানের যেটা ভবিষ্যৎ ওখানে সমাধান কোরআন দেয় দুনিয়াদারদের ভবিষ্যৎ মানে রিটায়ার করা দুনিয়াদারদের রেটা ভবিষ্যৎ শুরু হয় সে রিটায়ার করে এই জন্য সে ভবিষ্যতের জন্য ব্যাংকে টাকা জমা করে তারপরে জীবন বিমা বলে এই দেশে জীবন বিমা পলিসি কি হবে রেজাল্ট কি হবে তার বিবি বাচ্চারা মনে কারণে যাবে বড় করবে জানলা আমার আব্বা এখানে করে মরে হ্যাঁ। এজন্য যদি তাদের পিতা নর্মাল মরে তাহলে যা জমা করছে ওর উপরে কিন্তু সুদ পাবে কিন্তু যদি এক্সিডেন্ট করে দুর্ঘটনায় তাহলে যদিও শরিয়াতের দৃষ্টিতে ওটা দোয়া শরিয়াতের যদি এক্সিডেন্ট করার কারণে বড় অঙ্ক পাইল একটা জুয়া আরাম আরামে আরাম নেই মানুষ কতটা নির্ভর হতে পারে মানুষ কতটা নির্ভর হতে পারে সে নিজে এমন একটা পদক্ষেপ নিচ্ছে তার পুরা ফ্যামিলির লোক তার এক্সিডেন্ট করার জন্য দোয়া করছে এক্সিডেন্ট করার এর পরে যদি এক্সিডেন্ট না করে মরতে বিলম্ব হয় তা আমি এমন ধারণা করছি গলার মধ্যে বীজ ফেলে দেওয়া হয়েছে অপরাধ কি মরতে বিলম্ব হলো কেন তারা কতদিন ধৈর্য ধারণ করবে আমি জানালাম আচ্ছা। বুড়া মরতে দেরি হয়েছে বলে তারা ব্যবস্থা করবে মানুষ সম্পদ জমা করে সেই সম্পদ তাকে এই অবস্থায় নিয়ে গেছে এই জন্য সম্পদ জমা করার থেকে বেশি জরুরি ছেলেমেয়েদেরকে মানুষ জানা আমরা সম্পদ জমা করি কিন্তু সন্তানকে মানুষ মানে না জানোয়ার বানাই পশু এই পশুগুলো অপেক্ষা করেন রাতে অ্যাক্সিডেন্ট করে মরেন তাহলে না হয় তাই ভালো আপনাকে তারাই দেওয়া যায় কিভাবে দিয়ে তারা গাড়ি বাড়ি মালিক কেমনে হবে এই অপেক্ষা থাকে এই হল আল্লাহ দিন চাকরি দিলে সন্তানকে মানুষ না বাড়াইলে এই হল বাপের আসন এই হল বাপের পরিণতি না খেয়ে রাস্তা না করে টাকা জমা করল সে টাকাটাই তার মুক্তিবাদের চালা করবে এই একটা কথা খেয়াল রাখি দুনিয়াদারদের ভবিষ্যৎ শুরু হয় পুরা হাত থেকে আর মহিন মুসলমানের ভবিষ্যৎ শুরু হয় চক্ষু বন্ধ হওয়া সবাই ভবিষ্যতের চিন্তা করে কিন্তু একজন ভবিষ্যৎ তাকে বলেন কিছু বোঝেন যারা ডিগ্রি হাসিল করছে করে জ্ঞান পাবি হয়েছে ডিগ্রি হাসিল করে জ্ঞান পাপি হয়েছে প্রত্যেকে ভবিষ্যৎ শুরু হয় সেটাও না ওরা বয়সকে ভবিষ্যৎ মনে মতলে কোন ব্যক্তির দিদি মারা গেলে আল্লাহ তারা সন্তানদেরকে দায়িত্ব দিতে যে পিতার সেবা যত্নের জন্য তোমার পিতার বিবাহের ব্যবস্থা করো যদি আপনি সন্তানদেরকে সন্তান বানায় থাকেন আর আপনার এই অবস্থা হয় যেহেতু পিতার জন্ম খরচ আর ঘোরা হয়ে গেলে এমন কতগুলো খেদমতের প্রয়োজন পড়ে যেগুলো দুনিয়া আর কেউ করতে পারবে না ঘোরা হয়ে যায় মানে মাজুর হয়ে যায় শরীরে নাপাক লাগে তার ধোয়া মতো ক্ষমতা থাকে না কে ধোয়া রানে লাগতে হয় ছেলে ধোয়াবে হবে ছেলের জন্য দেখাও যায়নি কাজ করাও যায় মেয়ের ধোয়াবে মেয়ের জন্য দেখাও যায়নি কাজ করাও যায় বেটার বউ আরো একশো মাইল দূরে ছেলে কাপড় রান দেখতে পারে না বেটার বউ কিভাবে দেখবে বুড়া হয়ে গেলে এমন কতগুলো ক্ষেত্রের প্রয়োজন পড়ে যেটা বিধি ছাড়া কারোর জন্য থাকে এই জন্য ক্ষেত্রের জন্য পিতাকে বিবাহ দিতে এতে আর একটা অসহায় মহিলা মাথা গুজার ব্যাগা হয়ে আল্লাহ তো একটা মশলা দিয়ে অনেক সমস্যার সমাধান করবে এর সেবা যত্ন সরকার আর এক মহিলার কি হবে এর একটু মাথা গুজার জায়গা দরকার আল্লাহ তো আপনার স্যালারি সন্তান আল্লাহ হয়ে থাকে এগুলো করবে সন্তান হয়ে থাকে কমবে তো না আপনি করতে চাইলে আপনাকে রুমে আবদ্ধ করে দিবে আমাদের বাংলাদেশ ফাইনাল যদি অসুবিধা হয় কথা বলা হবে কথা বলতে দেয় বন্ধু বান্ধব বিবাহ করে একটা কারণ হ্যাঁ একটা নটার টাকা দিয়ে যায় ওদের টাকা কম হয়ে যাবে এই আরে তোমরা কতটুকু পয়সা পাইবা এটা তুমি যখন মায়ের পেটে ছিলা তখন আল্লাহ লিখে দিতে তোমার বাপকে নজরবন্দি করে টাকা বাড়াইতে পারবা তুই সুস্থ মানুষকে হ্যাঁ পাগল ভাবে নজরবন্দি করে দিলা তার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করতে দিলে না মসজিদ মানুষরা হুজুরদেরকে দেখা করতে দিলে না তোমার পয়সা কমে যাবে তোমার আল্লাহকে রাস্তা ইমান নেই ইমান না থাকে বেইমান কিন্তু বেইমান কে বানাইছে বাবাই তোমার বানাইছে তার দায়িত্ব ছিল বাপকে বিবাহ যে বাবা বিধানবন্ধের ব্যবস্থা করে আক্ষাপ ছেলে পেলে অধিকাংশ ছেলে যেহেতু দিন পড়ে নাই কোরআন পড়ে নাই ওই ইংরেজদের সিলেবাস পড়ে ওর আল্লাহ কোনো হুকুম নেই ওর ইংরেজদের হুকুম আসাম আছে হুকুম আসাম আছে ওদের সিলেবাস পড়ছে ওখানে ইংলিশের হুকুম আসাম বাইন করা হয়েছে ওগুলো কিভাবে অপমান করা যাক এটা বাদ করা এটা বল তো ভুল বুঝবেন না অনেক পরবর্তীতা কিন্তু ওটাতে কাজ কোনো কথা কথা পিতা লাগতে পারে ওইটাই বাস্তব ওইটাই বাস্তব কোরআন সুন্না শিখবেন না বাইরে যা শিখবেন সাজা সাজার হুকুম আসবে স্কুলে জন্ম নিয়ন্ত্রণের বয়স হয় সাজারের সরকারের কথাগুলো তুলে এই কথাগুলো শয়তান তার বন্ধুদের অন্তরে ঢালবে বন্ধুরা কোরআন আছে আমার তার বন্ধুদের অহিগুলো এই স্কুল কলেজের বইটি পড়া হবে শয়তান তার বন্ধুদের দিকে অভি পাঠায় এটা কি এতে দারুণের জন্ম নিয়ন্ত্রণ এতে সিনেমা টেলিভিশন সিনেমাতে বলিউড বানায় যারা লেখে তাদের দিলে কে ভাবতেছে যে এরা তো বই বানালে করতে হবে হ্যাঁ ওদের দিলে মধ্যে দিয়েছে সমাজের চাহিদা যত নোংরা পরিবার হবে সুস্থ খুব পয়সা রোজগার জাতিকে ধ্বংস করে পয়সা রোজগার করে আর আচার্য এগুলো মুক্তি পায় কুকুরবাড়ি ইবাদতের দিন আল্লাহকে পাওয়ার দিন সেদিন সচনকে খুশি করার জন্য এসব বইগুলো মুক্তি পায় প্রত্যেকটা জিনিস ঠান্ডার প্রত্যেকটা জায়গায় আল্লাহ থেকে পাল্লা ঠান্ডা খুলছেন যে আল্লাহ তারা প্রথম পানি বানাইলেন তো পানির উপরে তারা আরজ বানাইলেন হাদিসে কি করে সাগরের মধ্যে তারা আরজ বানায় আরজ মানে সব শয়তানকে জমা করে কাগজারি নেয় রিপোর্ট দেওয়ার পাশাপাশি প্যারালাল মানে, রাজত্ব চালে তার লোকজন গেছে আর তারা অনুসারী লোকজন চলে আসবে আল্লাহ কিচ্ছু বলবেন আল্লাহ কিচ্ছু বলবেন তাহলে হাসনের ময়দানে বাবা আদম যখন সৃষ্টি হবে আদমকে বলা হবে একবার আওলা দুই ভাগ করো তোমার সন্তানকে দুই ভাগ করো কি দিন এক গ্রুপ জান্নাতে যাবে এক গ্রুপ জাহান্নামে যাবে দুই ভাগ করো তো বাবা আদম জিজ্ঞেস আমরা পার্সেন্টেজটা বলে দেন জান্নাতের দিকে কত চার নামের দিকে কত তো আল্লাহ বলবেন পার্সেন্টেজ হলে এই প্রতি এক হাজারে একজন জান্নাতের দিকে নিয়ে আসো আর নশো নিরানব্বই জন জাহান্নামের দিকে নিয়ে যাও এগুলো পার্সেন্টেজ সেই হাসি শুনে সাহাবা এখানে ভীত হয়ে গেল এর অস্তুলতা আমাদের কি হাল এক হাজারে একজন ব্যক্তি যাবে আর নশো নিরানব্বই জন তোলকে যাবে আমাদের হুজুর বলেন ঘাবড়ায় আল্লাহ রাস্তায় চলো আল্লাহ রাস্তায় চলতে থাকো ব্যবস্থা হবে ইয়াজুদ মাজুদের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি আর এগুলো সব জাহান না সান্ত্বনা যাই হোক বলতেছেন মুসলমানের ভবিষ্যৎ কয় শুরু হয় সব বন্ধ হলে শুরু হয় হ্যাঁ? মৃত্যুর পর কথা বললাম কারণ আম্মা এসেকাল হয়ে গেলে বাপকে বিবাহ করাইতে হবে না করাইলেন আপনার জীবনে এই আপনার জীবনে আপনি তো বাপকে কষ্ট দিলেন সামনে আপনিও বাপ হবেন আপনারও ছেলে পেলে হবে ঠিক এই কষ্টটা আপনাকে আপনি একা বিছানায় পড়ে ট্যাগটা করতে করতে বলে যাবেন আমরা পাশে করবেন এক লোকের করছি বাপের বাড়িতে বের পারে তো বললো বাবা আর নেও না এই পর্যন্ত রাখবো বল কেন বলে আমি আমার আব্বাকে বলা গামছাটি আনছিলাম কিন্তু এই পর্যন্ত আসছিলাম সেটা আমার পাওনা এই পর্যন্ত जैसी करनी वैसी भरनी ना माने तो करके दे जन्नत भी है दोजक भी है না মানে তো মনকে দে এই চিন্তা করা সেই নাই বাপে বিয়ে করাইলে আমাদের সম্পদ কমে যাবে আর একটা ভাই বোন হলে ভাগ বসাবে আপনি কখনো পাবেন বহু আগে আপনার শরীরের ভিতরে রুহু দেওয়ার আগে ফেসলা হয়ে গেছে প্রত্যেকে বাড়বেও না কমবেও না হালাল পথে থাকলে এই পাইবেন হারাম পথে গেলে এই পাইবেন বাড়বেও না কমবেও না কেন হারাম পথে গেলেন পাঁচ সপ্তাহ জমাতে পড়লো ওটা পাইবেন নামাজ ফরজ করলে নামাজ ফরজ করলে ওই থাকবে বাড়বেও না কম দেবে কেউ চায় না অশান্তি তাও অশান্তির মতো পরে কেন শান্তির রাস্তা ডাকতে দুনিয়াতে জরিপ করলে জরিপ করেন যে আপনারা কে কে শান্তি চান আর কে কে অশান্তি চান অশান্তের বাক্যের মধ্যে মনে হয় একটা ভোটও পড়বে তারপরে হাজারে নয়শো নিরানব্বই জন অশান্তি মধ্যে আছে তাই না কিন্তু আছে কেন ওই শান্তির রাস্তাটা সে পায়নি সে অশান্তির রাস্তাকে শান্তির রাস্তা মনে করে গলত রাস্তায় চলছে অশান্তির রাস্তাকে যে ভাবছে কি শান্তির রাস্তা তাহলে ওটাতে চলতেছে আর অশান্তির মধ্যে পড়ে তার উচিত ছিল আল্লাহ সহবাটা আল্লাহ তালা ওই আল্লাহ ওলাদেরকে শান্তির রাস্তা দেখাই আপনার যে রাস্তা আছে আপনি আল্লাহ আল্লাহ হইতে পারেন না পারেন শান্তি পেয়ে যাবেন তাদের সাথে জান্নাতে যাবেন দুনিয়াতে আপনি করবেন আল্লাহ তালা হাসানের ময়দানে আপনাকে তার সাথে উঠাইবে তাই আপনি তার মতো অলিউল্লাহ না পারেন তার মতো বুজুর্গ না পারেন কিন্তু আপনি তাই না তার সাথে আজকে তাকে ভুলাইলেন ভুলাইলেন আমি বলি কুকুরের জিব্বা ডাকুন নিচে কাপড় পরলেন তো দলিল আপনি ইংরেজদেরকে বড় মনে করেন তাদের বড় উত্তর আপনার অন্তরের মধ্যে আছে তাই তাদের সামঞ্জস্য অবলম্বন করে নিজেকে দামি বানাইতে চাচ্ছেন আপনাদের ময়দানে ওদের সাথে আপনাকে উঠানো আপনি নামাজ পড়েন এদের ইমাম সাহেবের সাথে তোলা হবে না আপনাদের লেবাস করতে হবে ডাক্তার নিচে লেবাস আর কুত্তার দিব্বা এইসব লিবাসের কারণে ইংরেজদের সাথে আসল একটা মূর্খ না দিনের লাইন পড়ছে না দুনিয়ার লাইন পড়ছে মূর্খ এই বেটা আলে বলে আমাকে মহাপত করছে তাদের মতো দুব্বা লাগাইছে সুন্নতি দামা লাগাইছে তাদের সাথে সাথে ঘরে মূর্খ মানুষ দেখা যাবে তার হাত রয়েছে তার সাথে ওলামা কেন দুনিয়াতে যখন মনে চায় রসুলের দরবারে চলে আসি রসুলের চেহারা দেখি মনটা শান্ত হয়ে গেছে যখন মনে চায় চলে আসি তারা রসুলের আশেক সাহাবা একরাম রসুলের পাগল পিঠি তো প্রেশার ছিল যে পরকালে তো আল্লাহ রসুল অনেক উর্ধের জানলাতে যাবে আমাকে এত উদ্ধের জানলাতে যেতে পারবো না তাহলে রসুল্লাহকে দেখতে বলেছেন কি করবো সেখানে রসুলের মহাপতের কারণে তারা প্রেশান ছিল এখন মনে চাইলে চলে তখন কি করবে ভয়তে এই প্রশ্নটা করে নাই তারা এই মধ্যে একদিন হুজুরে এই হাদিসটা শোনাই দিলেন আর মার ও দুনিয়াতে যে যাকে মহাপত করবে মনে প্রাণে ভালো ভালোবাসবে তার অনুকরণ অনুসরণ করবে হাতের বাজারে তার সাথে থাকবে তার সাথে ভরসা হবে ওই হাবিবুল্লাহ পুরা করে কেরাম খুশিতে বাদশাহ হয়ে গেল তাদের মধ্যে একজন ঈদের মতো আনন্দ হয়ে গেল আরো ঘুরে যাবে যে জান্নাতে থাক রসুলের সাথে কি হবে দেখা দেখা হবে ওনার বদলিতে বলতে পারবে এই জন্য মহাপ্রত রাখতে হবে আল্লাহ কোন অবস্থায় হ্যাঁ তাদের সমালোচনা করবেন না তাদের বদনামই পাবেন না বিপদ করবেন না মুক্তি রশিদ আহমদ গঙ্গহী গত শতাব্দীতে তিনি বহু বড় বুজুর্গ ছিলেন গত শতাব্দী তিনি মুজাদ্দিন মানে আশরাফ আলী আগামী তারও মুক্তি ছিলেন সারা দুনিয়া জোড়া যত থেকে যাবে যার অভিনয় হজরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ তার যিনি পীর হজরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ যিনি পীর যার খানকায় মেহনত করে এই ইলিয়াস রহমাতুল্লাহ এই দৌলত পাইলেন তার নাম হল মুক্তি রশিদ আহমদ গঙ্গহী আমি এই খবরে ওনার খানকা থেকে উনি যেখানে বসে দশ বোকারি পড়েছেন সেখানে গেছেন উনি ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করছিলেন ফ্যামিলিতে কয়েকটা যুদ্ধ পরিচালনা করছেন আল্লাহ ফাইসালা ছিল সাময়িক ভাবে মুসলমানরা কামিয়াব হবে না কারণ আত্মগোপন করতে সে জায়গাও অনেকে শহীদ হয়ে গেছিল তাদের মাজারেও যাই হোক এই ভক্তি রচিত আমার জঙ্গহী ভক্তি বিশ্বাস ওলামা ইতারা না এদের বিরুদ্ধে মনে প্রাণে যে অভিযোগ রাখবে দুশ্মনী রাখবে যা মূলত রসুলের সাথে দুশ্মনী হয়েছে তাহলে তাকে কবলে রাখার পরে যখনই তার চেহারাকে প্লাস্টিক করে দেওয়া হোক না কেন কিছুক্ষণ পরেই চেহারা উপকৃত হয়ে দেওয়া হবে তোমার যদি অন্তঃশক্তি থাকে তুমি লেখে দেবে তোমার যদি অন্তঃশক্তি থাকে আল্লাহ তালা আল্লাহ থেকে অন্তঃশক্তি দেয় এই তো দুটা দেখা যায় না ওই চোখকে এটা দেখা যায় এই দুই চোখ আসলে অন্তর চোখ চোখ কটা হলো হ্যাঁ? তিনটা হলো এই জন্য আপনারা ছোটকালে যে পড়তেন একটা চোখ দুই পক্ষ তিনে কি পড়তেন তিনটা চোখ কিন্তু এর মধ্যে যে কত বড় তাও হয়ে গেছে প্রথমও হেডপথ হয়ে গেছে এখন একটু পায় না মনে হয় আগে থেকে আমরা ছোটকালে করছি কিনে নেত্র কিন্তু ওর শিক্ষক বোঝে নাই কিচেন নেত্র আর ছাত্র তো বুঝবেই না এ হলো মারে ভাতের অনেক উপরে তক্তার কথা এরা মুক্তির অসুবিধা আমার জঙ্গলটা করতেছে যে আত্মস্থ থাকে তুমিও দেখতে পাইবা ওই লোকের চেহারা কিবলার থেকে ফেরাই দেওয়া হবে কিবলার থেকে যাই হোক বলতেছিলাম সবাই শান্তি চায় কিন্তু শান্তির রাস্তা জানে না আল্লাহ আমাদের কাছে আসতে হবে এসে তাকে রাস্তা অবলম্বন করতে হবে দুনিয়ার পরিস্থিতি যাই হোক আপনি শান্তিতে থাকবেন সমস্ত লড়াই শান্তিতে আছে সবাই শান্তিতে আছে এত শান্তিতে আছে যদি আপনার রাস্তার নাম তো এটা ওলামাদের সাথে যুদ্ধ লাগাই দিল সব শান্তি আপনার লয়ে গেছে আর আমরা এত মুসিবতের মধ্যে আছি ওরা আমাদের একটু দ্রুত লাগে আল্লাহ আমাদেরকে বুঝতে দেয় রাস্তাটিকে থেকে বুঝতে দেয় এই জন্য এই রাস্তায় চলে আপনার জিন্দগি শান্তিময় হয়ে যাবে কিন্তু আমি বললাম নয়শো হাজারে নয়শো নিরানব্বই জন শান্তি চায় কিন্তু না জানার কারণে চলতেছে অশান্তির রাস্তায় যে মাল ও দৌলতের মধ্যে শান্তি খুঁজতেছে মন্ত্রী মিনিস্টার হওয়ার মধ্যে শান্তি খুঁজতেছে পরে দেখা গেল যারাই মন্ত্রী মিনিস্টার হয়েছে সব লাল দালানে চলে লাল দালান তো পরে দেওয়ার কথা ছিল আসনের ময়দানে দেওয়ার পরে দুনিয়া লাল দালাল শুরু হয়ে গেল লাল দালাল মানে জাহাজ নামার আগ্রহ এটা লাল দেখবে ওর সাথে মিল দেখবে মানুষ জামাতের শান্তি খুঁজে ওরা তাকে জেলে নিয়ে যায় জেলে নিয়ে ওনার কারণে তার ছেলে পেলে তার অ্যাক্সিডেন্টের মৃত্যু চায় এই জন্য শরীয়তের রাস্তায় চলে আসত আল্লাহ রাস্তায় চলে আসত এটার মধ্যে আমি আমার সফরের আগে একটা প্রসঙ্গ শুরু করেছিলাম পিতামাতার হক তো মৃত্যুর পরে যে হকগুলো এটা দুই জমাতে না তিন জমাতে মনে নেই আমার আপনাদের মধ্যে শেষ করে তাদের জন্য মাস্টারাতে দোয়া করতে হবে আপনার লিখছিলেন না কাজে বিভিন্ন রকম সফল ইবাদত করে তাদের জন্য সব বিচারে করতে হবে কুরখানি লাক্ষিয়া চল্লিশা এতে কোনো ফায়দা হবে তাদের মহাপতের মানুষকে সম্মান তাদের মহাপতের মানুষকে ইসলাম করতে হবে অর্থাৎ বিপদ আবার হলে করতে হবে সহযোগিতা করতে হবে তাদের কোন ঋণ ঋণ থাকলে আল্লাহর কাছে বা বাংলার কাছে ওই ঋণটা পরিশোধ করতে তাদের কোন জায়ের অসিয়ার থাকলে মৃত্যুর আগে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়ে ওই সময় তার হয়ে যায় অসিয়ত ওই রোগে পড়ার সাথে সাথে তার সম্পর্কে তিন ভাগের দুই ভাগের মালিকানা চলে যায় মৃত্যুর আগে যে মানুষ অসুস্থ হয় এই অসুস্থকে এক মাস ছয় মাস থাকে তারা মারা এই অসুস্থ হওয়ার সাথে তা টোটাল মালের তিন ভাগের দুই ভাগের মালিকানা মতো এক ভাগ সেটা এক ভাগ কিন্তু দাম খরচ করতে হলে ওই এক ভাগের করতে পারে বন্ধ হয়ে যায় ওটা অসুস্থ ওই অবস্থায় যা বলা যায় অমুক মসজিদের দশ হাজার টাকা দিও অমুক মাদ্রাসায় দোকানা করে দিও ইত্যাদি ইত্যাদি এইরকম ডায়েট অস্তিয়ার করে গেলে পুরা করতে হবে এবং মাঝে মধ্যে তাদের খবর দেওয়ার আসতে আমি যে ভারত দিচ্ছিলাম তার কারণে কথা বাপমার যে হক আপনার দিনই উত্তাদ দেয় যার থেকে দিন শিখতে দেন তার একই হক তারা রুহানি পিতা নিজের বাপ্পার কবরে যেন হাজিরা দিতে হয় যে সালাদ পেশ করতে হয় যিনি আপনার দিনই উত্তাদ বা আপনার দিন মাথায় তার খবর আপনাকে হাজিরা দিতে হবে যে সুরায় আসিন করতে হবে বা কমপক্ষে তিনবার সুরায় লাভ করতে হবে এই দায়িত্বটা আদায় করার জন্যই মূলত আমি এই খবর করছি আমার চিন্তা হয়ে গেল এর জন্য আমি ক্লিয়ার আপনাকে বলতে পারি নাই চলে গেছিলাম ওনার রেখে যাওয়া সম্পত্তি সব টাইমের মধ্যে দু চার দিনের মধ্যে সারায় বের করে সব হকারদেরকে নিয়ে দিতে হবে আমার দশ বছর লাগে ঝগড়া বিবাদ তুঙ্গে ওঠে তখন বের করি সারায় ভুল সতর্কতা বের করেন যদি না করেন তো বন্ধের অংশ আপনি খেতেছেন যে ভাই বিদেশে তার অংশ আপনি খেতেছেন আপনার বৃদ্ধি খারাপ আল্লাহ না করুক আল্লাহ না করুক বাপ মারা যাওয়ার সময় কোন একটা ভাই বোন যদি না বাইরের থেকে থাকে শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় এটি আর করে তার হিসাব যদি সংরক্ষণ না করেন ওই এস্টিমেটটা এস্টিমের মায়ে খেটেছে এস্টিমের ভাই বোনেরা খেটেছে আপনি তাদের আত্মীয় ওই বাড়িতে বেড়াইতে গেছেন আপনিও খাই আসছেন আমি হুজুর আমারও দোয়া করানোর জন্য দাওয়া দিতে আমিও খাই আসছি কেউ বাকি থাকলো না একটা ভুল করার কারণে ফার্স্ট টাইমে ফরায় সবাইকে ভাব দিয়ে দাও এই একটা মশলা বাস্তবায়ন না করার কারণে আজকে একটা মানুষ পাওয়া যাবে না যে এটিমের মাল খায় নাই আর নিজের বাড়ি বসে খাইছে না আত্মীয় বাড়িতে বেড়াইতে দিয়ে খাইছে না হাত বোয়া না আনন্দে আর এটিমের মাল খাইলে কি হয় জাহান নামের আগুন পেটের মধ্যে ঢুকানো হবে কবর দেওয়ার সাথে সাথে ওই আগুনটা বেড়ে আসবে তখন কি তখন কি হবে ব্যস্ত ঠিক থাকবে এই জন্য স্বামী মারা গেলে স্ত্রীকে চার মাস দশ দিন ভোগ পালন করতে বলা হয় মহিলার বাপ যদি মারা যায় থাকে তিন দিন তিন দিনের বেশি শোক পালন করলে গুণা হবে পঁয়ত্রিশ দিন কোনো অলঙ্কার পাবে না দাস জমকের কোনো নিবাস পাবে না হাতে মেহেন্দি লাগাইবে না পান খেয়ে ঠোঁট লাল করবে চিকন দাঁতের চিরুন দিয়ে চুল আপনাদের শ্যাম্পু ব্যবহার বাপ মারা তিন দিন বেশি দায়িত্ব নেই স্বামী মারা গেলে চার মাস দশ দিন সমস্ত সন্ত্রকে রেখে দিতে হবে সিম্পল কাপড় চোপড় পড়বে একমাত্র চিকিৎসা দৌলত আঙ্গিনার বাইরে যাবে চিকিৎসক দরকার ছাড়া স্বামী যে ঘরে রাখছে ওই বাড়ির না বাইরে দিবা আরাম একে বলা হয় ইজ্জত কজন মহিলা ইজ্জত পালন যদি কোনো মহিলা এই সাত স্বাস্থ্যটা পালন না করে বোঝা গেল স্বামীর মৃত্যুতে বড় খুশি হয়েছে তার দুঃখিত হওয়ার কথা ছিল কিন্তু স্বামীর সাথে আমাদের অভিনয় করছে আর কি হয়েছে মহা খুশি হয়ে গেল মনে হচ্ছে জেলখানাতে মুক্তি হয়ে গেল পরাধীন ছিল আর স্বাধীন হয়ে গেল এই বোঝা গেল তার অন্তরে যাই খাবো এই বোঝা গেল তো এইগুলো আমি আগে বলেছি এখন শুরু করতে চাইতেছি বাচ্চা বেঁচে থাকলে তাদের কি হয় শুরু করতে চাইতেছি তো এটা আগে এটা আমি হাতে তোমার তোমার জন্য এই দুটো দেখো হাসরের ময়দানে যখন মানুষটা উঠবেন প্রথম পায়না করা হবে হ্যাঁ দুই লাখ হ্যাঁ? ইমান নেই বিনা হিসাবে নামে চলে আমি তাদের জন্য কোনো দাড়ি পাল্লা কায়েম করব জন্য কোনো দাড়ি লাগায় কায়েম না কোরআন فلا مقيم له يوم القيامة وطنا না থাকলো এটাকে প্রথম দুই ভাগ যাদের গুণা নেই ইমান আছে গুণা নেই গুণা করে নেই বা করছিল তৌবা করে গেল গুণা করে নাই বা করছিল কি তৌবা কর এক আর একবার খারাপ ইমান আছে ঘোনা সবার করতে পারবে সব পারবে মমিন পয়দা হয়ে গেল হ্যাঁ ইমান আছে গুণা নেই সবা করে নেই এরাও বিনা হিসাবে নবীদের সাথে চলে যাবে নবীদের সাথে চলে যাবে প্রথম ব্যাস আর রয়ে গেল ইমানও আছে এরা আবার কয়েকটা ভাগ হয়ে এক ভাগকে হয়তো রসুল কোন একটা নেকামল অতিলায় ক্ষমা করে দিবে কোন একটা নেকামল অতিলায় মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে দাওয়াতের জন্য খুব প্রমাণী করছে কোন একটা অতিলায় বা আলোচনা মহব্বত করছে কোন একটা অতিলায় রব্বুল আলমিন কোনো আসাও কিন্তু ডাইরেক্ট মাফ করে আমার না ধর্মানি করতো আমি মাফ করে দিলাম এরা সেকেন্ড গ্রুপ এরা কি সেকেন্ড গ্রুপ আচ্ছা সেকেন্ড গ্রুপের পরে আর একটা গ্রুপ আসবে এটারও জাহান নামের হয়ে যাবে কিন্তু তাদের জন্য হয় অবিরোধন না হয় কোরআন না হয় শহীদ না হয় কোন আলেম না হয় তার বংশের কোন আবেদ সুপারিশ করবে বুঝলেন না সুপারিশ করবে আল্লাহ তাদেরকে অধিকার দিবে তারা কিন্তু দুনিয়াতে অনেক কুরবানি করছে একটা আবেদ কত কুরবানি এই এইটা বুঝতে পারছে সারা জীবন মুখস্থ রাখতে তার কত কষ্ট করতে সে বেড়তে গেছে তার তোমার বেড়তে কোনো মজা হবে মজা হবে ওর আনন্দকে নিরঙ্কুশ করার জন্য আল্লাহকে সর্বনিম্ন দর্শনকে সুপারিশ করার অধিকার দশটা কাজ দেওয়া হলো টিকিট দেওয়া হলো টাকা দেওয়া দেওয়া হয়ে গেল ইমান থাকতে হবে কিন্তু আল্লাহ কিন্তু হ্যাঁ ওপেন বিশ্বাস দিয়ে দিল হয়ে নাও ওপেন বিশাল দিবে যে সেই লোকটা কিতাব দেওয়া হবে ইব্রাহিম খলিল্লার বাবার ইমান ছিল না ইব্রাহিম খলিল্লা কিচ্ছু করতে পারবে নুয়াল আলাহ ছেলের ইমান ছিল না নুয়াল আলাহ কিছুই করতে পারবে লুট আলাহার স্ত্রীর ইমান ছিল না উনি স্ত্রীর জন্য কিছুই করতে পারবেন না আমাদের রসুলের চাচা ইমান আনে নাই আমাদের রসুল কিছুই করতে পারবে এই জন্য হাফেজ আলমদেরকে কিছু টিকিট দেওয়া হবে কিছু ওপেন ভিসা দেওয়া হবে যারা মনে চায় দিয়ে হয়ে যাও তোমার কাছে এবার সত্য না না এলো আর একটা গায়ে একজনকে আল্লাহ লাভ করলো আর একটা গ্রুপ কি কারণ তো পাওয়া কারণ বাড়িতে তারাই কি করবে এরপরে একটা গ্রুপ থাকবে আল্লাহ এটাকে ক্ষমা করে নেই জন্য কোনো সুপারিশ করানো হওয়া যায়নি এদের কোথায় রাখতে হবে কাফেরদের সাথে এরা দোদকে যাবে বাস্তবে কাফের তো কোনদিন বের হবে কিন্তু এ অন্যায় পরিমাণ শাস্তি ভোগ করার পরে এ বেড়ে আসবে কেউ পাঁচ লাখ বছর কেউ দশ লাখ বছর শাস্তি ভোগ করার পরে কি হবে বেড়ে আসবে এক গ্রুপ বিনা হিসাবে দোদকে গেল কাফের আর ইমান আছে গুণা নেই এরা বিনা হিসাবে ব্যস্ত চলে গেল আর তাহলে পারব হ্যাঁ ওনাওয়ালারা ওনাওয়ালাদের তিন গুরু আল্লাহ মাফ করে দিচ্ছে যাও এও যাও আলেম হাফেজ শহীদ হ্যাঁ তাদের জন্য খুব বারিশ করবে এরও তো ধরে যাওয়া লাগবে এও ব্যক্তি চলে যাবে তো নাম অজীব হওয়ার পরে এই দুই গ্রুপ জাহান্নামে না যে বেঁচে যেতে পারবে আরেকটা গ্রুপের যাওয়া লাগবে কিন্তু সেটা সীমিত সময়ের সীমিত সময়ের এই কথাটা বলার উদ্দেশ্য হলে আমাদের তাকে ঠিক করতে পারবো কোন গ্রুপে করতে চাই ঠিক করতে হবে না পরে ওই গ্রুপে পড়াশোনা করছি আমার আমলটা অবলম্বন করতে হবে যেন আগে গ্রুপ বলে দিলাম এখন আমরা এক চেষ্টা করি কোনটাতে পড়বে এগুলো আমল বলে দিব এই জন্য এগুলো হাতে শোনাচ্ছি টাকা জান্নাতুকা অনার বাপমার সেবা যদি করতে পারো তাদের যদি খুশি রাখতে পারো এই বাপমা তোমার জান্নাত হয়ে যাবে আপনি খাওয়াকে কষ্ট দাও এই বাপমা তোমার জাহান নামের সনদ হয়ে গেল জাহান নামের সনদ আপনি খুঁজে রাখতে পারেন জান্নাতের সনদ কাজেই বাপমার ভাব কেন মান করতেছে আপনাদের কিন্তু কিন্তু বুঝে আসবে যে বাপমার সেবা এটা অচেনা হবে যদি আপনি গুণাগার হন বাপমার অচেনায় আপনিও দোজকে না যে ব্যস্ত দেখতে পারবেন তার জন্য বাপমার ভাব জানতে হবে হায়াতে কয়টা হক মরে গেলে কয়টা হক এই হকগুলো আদায় করতে হবে সেটা অসুবিধা হয়ে গেল জান্নাতে যাওয়া ইনশাআল্লাহ মৃত্যুর পয়েন্টটা বয়ন করেছি হায়াতের তো বয়ন করবো আজকে ভূমিকা বয়ন করবো আল্লাহ তালা আমাদেরকে আমন্ত্রণ করার করেন